মাহবুবে আলম प्यारा रसूल शाह मदीना মদিনার বুল বুল নূরের খাজিনা মদিনার বুল বুল নূরের খাজিনা মাহবুবে আলম প্যারা রসুল শাহে মদিনা মদিনার বুল বুল নূরের খাজিনা মদিনার বুল বুল নূরের খাজিনা মাহবুবে আলম প্যারা রসুল শাহে মদিনা মদিনার বুল বুল নূরের খাজিনা মদিনার বুল বুল নূরের খাজিনা নূরের নবী প্যারা নবী শুয়ে আছেন মদিনায় তাহার শানে পড়লে দরুদ দোজক হারাম হয়ে যায় নূরের নবী প্যারা নবী শুয়ে আছেন মদিনায় তাহার শানে পড়লে দরুদ দোজক হারাম হয়ে যায় সে তো আমার নয়ন মনি গুল যারে মদিনা মদিনা মদিনা সোনার মদিনা মদিনা মদিনা নূরের খাজিনা মাহবুবে আলম প্যারা রসুল শাহে মদিনা মদিনার বুল নূরের খাজিনা মদিনার বুল নূরের খাজিনা মদিনার বুল নূরের খাজিনা আরস কুরসি লৌহ কলম সৃষ্টি জারি ওসিলায় তারি প্রেমে সালাম পাঠাই রাও জামাদিনায় আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জারি ওসিলায় তারি প্রেমে সালাম পাঠাই রাও জামাদিনায় সে তো আমার দয়াল নবী নাও সায় মদিনা মদিনা মদিনা সোনার মদিনা মদিনা মদিনা নূরের খাজিনা মাহবুবে আলম প্যারা রসুল শাহ মদিনা মদিনার বুল বুল নূরের খাজিনা মদিনার বুল বুল নূরের খাজিনা যেই নবীজির আগমনে বিশ্বজাহান আলোকময় রবি শশী গ্রহ তারা লুটিয়ে পড়ে তাহার পায় যেই নবীজির আগমনে বিশ্বজাহান আলোকময় রবি শশী গ্রহ তারা লুটিয়ে পড়ে তাহার পায় সাফায়াতের কান্ডারি সুলতানে মাদিনা মদিনা মদিনা সোনার মদিনা মদিনা মদিনা নূরের খজিনা মাহবুবে আলম প্যারা রসুল শাহে মদিনা মদিনার বুলবুল নূরের খাজিনা মদিনার বুলবুল নূরের খাজিনা মাহবুবে আলম প্যারা রসুল শাহে মদিনা মদিনার বুল বুল নূরের খাজিনা মদিনার বুল বুল নূরের খাজিনা